মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি পিতা তার অপরূপ সৃষ্টি তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি পিতা তার অপরূপ সৃষ্টি তুমি ও প্রিয় নাবি প্রেমের ছবি সৃষ্টির সবই ও প্রিয় নাবি ও প্রিয় নবী প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নবী আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি পিতা তার অপরূপ সৃষ্টি তুমি ও প্রিয় নবী প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নবী ও প্রিয় নবী প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নবী আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি তোমার ছোঁয়াতে এই ধরাতে ফুটল গবনের ফুল তোমার ভাষে মিষ্টি সুবাসে ভাঙল সবার ভুল তোমার ছোঁয়াতে এই ধরাতে ফুটল গোবনের ফুল তোমার ভাসে মিষ্টি সুবাসে ভাঙল সবার ভুল সুরে সুরে পাখি যায় তব নাম ডাকিব নীলাকাশ তুমি নীলাকাশ তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি ও প্রিয় নবি প্রেমের ছবি সৃষ্টির সবই ও প্রিয় নবি ও প্রিয় নবি প্রেমের ছবি সৃষ্টির সবই ও প্রিয় নবি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি তোমার সেবানি এ মানব শুনি ছাড়লো এ মিথ্যে নেশা তোমার আলোতে পথহারা পথিক পেল গো পথের দিশা তোমার সে বাণী এ মানব শুনি ছাড়ল এ মিথ্যে নেশা তোমার আলোতে পথহারা পথিক পেল গো পথের দিশা ধীরে ধীরে কালো সে আলোয় দূর হলো ধন্য হলো এ ভূমি ধন্য হলো এ ভূমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি ও প্রিয় নাবি প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নাবি ও প্রিয় নাবি প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নাবি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি বিধাতার অপরূপ সৃষ্টি তুমি মরু সাহারার বুকে গো বৃষ্টি তুমি পিতা তার অপরূপ সৃষ্টি তুমি ও প্রিয় নবী প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নবী ও প্রিয় নবী প্রেমের ছবি সৃষ্টির ছবি ও প্রিয় নবী আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি আমার হৃদয়ের বাসনা তুমি আমার জীবনের স্বপ্ন তুমি